பவித்திரமே திறன் முத்தகிடம் பவித்திரமர் பத்தம் திறன் திறன் முத்தகிடம் ஏன் ஏன் திறன் நமக்கு அல்லவரும் ഭക്ഷണം വീട്ടിലെത്തും ഏഴ് മൂന്നത്തെ തർജ്ജമ ബോധസ്ഥലത്ത് അവർക്ക് തെറ്റിക്കൽ ഇസ്ലാമികത്തിന്റെ പ്രകാശിച്ച തർജ്ജമത്തിൽ ചെന്നു یہ منت مل جمدر تب نو پرچارتی پروجی دیر متوی اب جم دل مواد جی کے منہ دل کر گیا بہتر کرتی ستھ کے ترجمہ ترکاری پرنٹ کے لیے کرتے تھے تلمی مواد کے منتھے بجے دل کو ل গুণের ছিল যে এ হায়াতের মন্দির কিন্তু মানুষ নতুন থেকে কথা মানুষ তৈরি করার থাকবে না তিনি করবে না চলে গেলে কথা হয়ে যাবে না করবেন تفسيرا ترجمة تفسيرا لا تقول يا تفسير على الكلام قرآن قرآن مدير مقر الله الله خير المعتدين جنة بطول مقر بطول قرآن قرآن الله الله بطول بطول مقر يقول আমাদের মতো মানুষ কোন করতে চেষ্টা করেছেন এই আহতের দ্বারা কেমন পর্যন্ত মানুষই কেমন হয়নি আপনাদের অনুমতি হইল সামান্য ব্যক্তির বিশ্লেষণ ব্যাখ্যা করবে করতে হলেন মাতাল্লাহ আসেন আমরা مأمور رسول الله صلى الله عليه وسلم الله يطلق والسلام في عظيم جدا يريده إلا كره تقدر تقيمه إلا كره تقدر تقيمه إلا تقدر تقيمه حسنة حسنة تقدر إما تبدأتهم يفسر حسر أبكي التوزيات مطرطية على بيانات مطرطية على بصر الهدنة أن تنظر غطر بصر بصر بيتي بصر الله الكتاب يعني بين إنما أنا إنسان مستقل إنسان ملك تذكر وقت فلا قوة إلا بالله إلا أسمت تبل بي كنت تبل الحياة وما ضل إلا قول النبي الذين كفروا والحياة كيف تستطيع لهم كيف تفكرون إنما تلوه تلوه تار فأسمت تسليما نبي صلى الله عليه وسلم ولا يستجيبها Bahawa kejiran kehidupan itu Satu sisar kaya pasir berbul tahar Satu sisar kaya pasir berbul tahar ini كلمة كلمة دعوة مكة جميع آدم عليه السلام قال ربنا ظلمنا الإنسان ظلمنا ظلمنا تكلم بعد كلمة العابد ظلمنا الوقت آدم عليه السلام قال أعوذ عليهم دیکھیں نو مطلب رکھنے ہوتے ہیں مسلم ضرورت ہے نیٹ میں پوچھ دیکھنے کا لگ رہا ہے تین اوپر دور میں کچھ مطلب کے میرا مسلم چود سنستے سے اکثر درجے انہیں میزا دل اکثر کرنے والے اپنے ہاتھ اکثر کرنا ہے تهيئ التأثير هذا فهم مكتفين موتي لتوسع من السيارات فليس له مكتفين أكتب بلاغها فهذا إلى وقت يرهب النبي صلى موتي لتوسع من السيارات مثلا وهو تفرد مكتفين أكتفين أيضا لكن مجال وقت متهدى مجال وقت متهدى إلا التهدى ثمرة للسياسة الأمبربال تتعلم منذ تتبقى والنظام تتمنى غيان تتمنى حضرت رسول کریم صلی اللہ علیہ وسلم کو اللہ قرآن منیر کا مسلم کرنا ہے تذکر کرم ایک نام پر تفسیر میں یہاں جانتے ہیں یہ ہمیں تو یہ کہ لوگ جانتے ہیں ان کے لیے یہ مطلب تفسیر تم کر دیں مجھے بہار بہت مجھے امریکہ بلند مہنگا ملاقے بلکہ تر أدركت من من تعرف الإسلام في عليه السلام تبدلت دير إسلام بطيء تكتير كامل هذا فالمجتين تكتير طارئين تقابل بطاقة لكن ابن طارئين تقابل بطاقة ومن رئيس أكثر تكتير بطاقة طارئين تقابل بطاقة ومن رئيس أكثر تكتير بطاقة تفسير من خير تفسير من تفسير من تفسير وتتوقف تجد تفسير من تفسير من يربطي في التفسير وتهدي للذكر تفسير نام صاحب يجب يسرى في تفسير لكم باقي تفسير حتى أن কাতল করা ওয়াজিব যদি নবী ইসলামকে আমি বক্তৃবন্ধু করছি না কিন্তু নাম কিন্তু বক্তৃপৃষ্ঠা থেকে করা ওয়াজিব বক্তৃবন্ধু তিনি আগে জানা যাচ্ছেন আপনি পৃষ্ঠা সংখ্যাটা বলুন পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা না পৃষ্ঠারা আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ আমি চ্যালেঞ্জ করলাম তার উল্লেখিত নামের কিতাবের এই পৃষ্ঠায় তিনি যে বলেছেন নদীটিকে বাঁচার অর্থ মানুষ বললে তাদের হবে মিথ্যা কথা এই কথা উল্লেখ করে নাই এবং নদীকে বলতে বলেছেন আমাদেরকে বলতে বলেননি অনুমান কথা এই শক্তিদের উন্নতিতে এই চিন্তায় নাই অঙ্কন করলাম নদী বলতে পারবেন আমরা বলতে পারবো না এই কথা এখানে নাই মনে করেন আপনারা নিজে যে আচ্ছা আমি দেখেন এখানে আল্লাহর বলছি আমাকে সম্মান করিয়া আচরণ করবেন আমি যদি গুল করি তফসিরে রুহুল বয়ান তাহলে তিনিরা আমাকে ধরবেন না আপনারাও এসে দেখেন नबी इस्लाम को आपने जैसे कहा তো ওয়াজিবুল কাতলে নবী সাল্লাহ ইসলামকে নিজের মতো বললে তাকে কাতল করা ওয়াজিব এটা আলোচনা চলে চুরি করলে নবীজিকে মানুষ বললে কাফের হবে সেটা আলোচনা চলে রাখেন আমার কথা শেষ করলে করে বলবেন চুরে যদি চুরি করে তৌবা করে জানি জিনা করে তবা করলে মাফ নাই মামার কবিরাও যদি তবা করে মাফ কিন্তু নবী করিম সাল্লাহ ইসলামকে আমাদের মতো করিয়া তবা করলে মাফ নাই তারে কাতল করা আজি এটা আলোচ করেছেন নদীকে মানুষ বললে কাহর হবে এটা আলোচ করেছেন আমাদের আলোচ করেছিল এটা আলোচ ছিল বেয়াদবি ইস্তিফি ফল করবে না নদীটিকে মানুষ বললে বেয়াদবি ইস্তিফি মানুষ এবং কুকুর এটা আলোচনা করেন নদীটিকে মানুষ বলা বেয়াদবি ইস্তিফি জি এটা আলোচনা করেন জি তিনি আলোচনা করেন বিভিন্ন আলোচনা করছেন তাকে আমাকে সময় দিলেন অতিরিক্ত সময় নিয়েছেন মানুষ কিন্তু মানুষ বলা বেয়াদবি সময় দিচ্ছেন তো জি আচ্ছা কিন্তু মানুষ বলা যায় তার কমা নেই মা মা বা স্ত্রীরা এই কথা সারা বিশ্বে স্বীকার করবে মা বাপের স্ত্রী সত্য মা বাপের স্ত্রী সত্য কিন্তু আমরা তো বাপের স্ত্রী বুঝলে গেটা দিই না বাপের স্ত্রী বুঝলে গেটা দিই না গো বাপের স্ত্রী কই আসো ভাগ তখন কি দেখবে নিরপেক্ষে সত্যকে যদি সত্যা বাঁচার জন্য গোপন করতে হয় তখন যাইয়া বাপের স্ত্রী না যাইতে মা আম্মা আম্মা হইলেই মার মন প্রফুল্ল হবে এবং মা আনন্দিত সবাই আনন্দিত সবার সাথে তিনি সম্মান করতে হবে ইয়া আমরা পরে সত্য করতে হবে মানুষ সত্য কিন্তু বলা এবং তাকে কাতল করা হয় নির্ধারিত আগে অতিক্রান্ত আমি চাই দিচ্ছি আমরা পরবর্তী বিষয়ে যাচ্ছি পরবর্তী চার নম্বর বিষয় হল বন্ধুগণ এর বক্তব্য রাখবেন আকবর আলী সম্মানিত বিচারক মন্ডলী আমি তো ক্ষমা প্রার্থনা আচ্ছা, আচ্ছা আগের কথা আমার অসমাপ্ত রয়েছিল লোকের নাম বলতে বলা হয়েছিল আমার অসমাপ্ত তুমি শেষ করে আচ্ছা ঠিক আছে এক মিনিট সময় দেওয়া হবে আমরা না আমি তিনি শেষ কথা বলেছেন যে মানুষ সত্য কিন্তু মানুষ বলা কুহুরি আকবর আলী সাহেব শেষ বক্তব্য প্রিয়গ্রহী বিষয়ক ইমাম ভান্ডার বইয়ের নয় পৃষ্ঠায় লিখেছেন যে রতুল পাক সাল্লাহু আলহিয়াল্লাম জাতিকে নিজের তৈরি তিনি লিখেছেন মোহাম্মদ মুস্তফাসাল্লাম ইন্নামা আনা বাসারুন বাসারুন অর্থ আমি বাসার অর্থাৎ মানুষ তিনি নিজেই বলেন বাসারের অর্থ মানুষ পেলে কাবির হবে ইনি নিজেই তিনি তার দিকে লিখেছেন বাসার অর্থ মানুষ সুতরাং মানুষ পেলে যদি কাবির হয় ইনি নিজেই মানুষ পেলে কি হয়ে যাবে এই প্রশ্নের জবাবের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেই আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ প্রসঙ্গে যাচ্ছি সব জায়গায় রাজনীতি চলে না আমরা পরে প্রসঙ্গে যাচ্ছি চার নম্বর প্রসঙ্গে দেহ বন্ধুজন ওয়াহাবি এর পক্ষ রাখবেন মালানা আকবর আলী বিষয় সময়ের ব্যাপারে আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছে সময়ের মধ্যে আমরা সীমিত আচ্ছা আমি বুহারি শরীফ দ্বিতীয় খন্ড নিচ্ছি اللہ ہاں بارک لنا فیسامینا اللہ ہوما باریک لنا فی امینا آلو وافی نزدہ آنا اللہ ہاں باریک لنا فی شا مینا اللہ عما باریک لنا پی امی نا آلو یا رسول اللہ وافی نزدہ فأظنه قال في الثلاثة هناك الزلاجل والكتاب ويطلع قرن الشيطان বুখারি শরীফের চোদ্দশত বছর পূর্বে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম ভবিষ্যৎবাণী করতেন তিনি একদা দোয়া করতেন আল্লাহ তুমি শাম ও ইয়ামন দেশে বরকত দাও তখন একজন সাহাবি বলছেন বাকি নাচবে না রসুল্লাহ নজদের জন্য বরকতের দোয়া করুন আবার রসুলের পাক দোয়া করতেন শাম ও ইয়ামনের জন্য তখন ওই ব্যক্তি বলছেন ইয়া রসুল্লাহ নজদের জন্য দোয়া করুন পাঁচ জন্য হোক খ্রিস্টানরা আছে ধারণা গুহান এই যে তিনবারই তিনি এই দোয়া করতেন তিনবার তিনিকে অনুরোধ করা হচ্ছে নবিয়া ইসলামকে যে নজদের জন্য দোয়া করুন হুজুর সাল্লাহ ইসলাম বলছেন না নজদের জন্য দোয়া করবি না এর জলজলা ধর্মে ভূমিকম্পের সৃষ্টি করবে চেতনাভতার সৃষ্টি করবে শয়তানের দল নষ্ট থেকে বাহির হইবে সেই নজদের সেই নজর নাম আজ আরব সরকার পরিবর্তন করিয়া নাম রাখতে রিয়াদ সেই নদীও মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নদী অনুসারী যৌবন্দীগণ তাদেরই যৌবন্দীরে ওয়াহাবি বলা হয় অসংখ্য কিতাবে তার প্রমাণ আছে প্রথম পক্ষের বক্তব্য শেষ হলে আমরা দ্বিতীয় পক্ষকে তাদের এই প্রসঙ্গে রাখার জন্য অনুরোধ করবে সম্মানিত বিচারক মন্ডলী প্রতিপক্ষ জনাব রবি সাহেব যে হাজির হ্যাঁ, আমার সময় আছে সময় আছে আপনি বলবেন কিছু আর সময় থাকলে না বলবো আর সময় আছে কখন আসেন ঠিক আছে প্রবন্ধীগণ রসুল পাক করলেন না শত্রু তাহারা পর নদী পাক সাল্লাহ ইসলামের এই চাইতে সন্তানের লোক বেশি তাহারার কিতাবে লেখা নবী সাল্লাহ সাল্লামার এলেমের চাইতে সন্তানের এলেন বেশি যা হইলে যা বললেন বেশি তাকেই মান্না করতে হবে শয়তানকেই নবী মানন নবী সাল্লাহ ইসলামকে নবী মানত হয় না এই জন্য এরা উসমান রসুল্লাহ এরা যতই কিছু করো দেখেন মিলাদ শরীফ তারা করবে না কিছুদিন পূর্বে আপনারা অবগত আছেন চল্লিশ হাজার বিজ্ঞাপন ঢাকা আমি সাথী জায়তুল মোকার হাতিবে লেখছে নদীজির মিলাদ খ্রিস্টানদের খ্রিস্ট মাসদের সঙ্গে সাদৃশ্য হওয়ার পত্রিকারা পাইয়াই সঙ্গে সঙ্গে আমি তার বিরুদ্ধে টুকুরি হতো আকাশি যে এর যে কাপড় নামে সেও কাপড় তাকে অ্যারেস্ট করা হয়েছে কিছুদিন জেলখানাত রাখা হয়েছে এখন যাবি না আছে যাক এই এই দবন্দীরা নদী পাক সাল্লাহ সাল্লামার এই যে পুরান কথাটা আমার এই পর্যন্তকে উত্তর দেয় নাই যে নামাজের মধ্যে জিনার ধারণা করা যায় জিনার ধারণা করলে সেরা তো মুস্তাকিম নামাজ কিতাবে লেখা দেবন্দা কিতাব জিনার ধারণা করলে ওই যে যার লোকে জিনা করবা তার ইসলামী উন্নয়ন করে আনতে হবে সামনে জিনা ধারণা করা যায় নামাজ সহবাসের ধারণা বেশি ভালো কারণ এটা যায় এই নামাজের মধ্যে গরু গাধার ধ্যান ধারণা করা যায় কিন্তু যদি কেউ রাসুল পাক সাল্লাহার ধ্যান ধারণা করে আয়া জায়গা তাহলে গরু গাধা দিনা সহবাসের চাইতে উৎকৃষ্ট এখন রসুল পাক সাল্লাহ ইসলাম এই দৌবন্দি আপাদি খানার সাথে গরু গাধা দিনার চাইতে নির্দিষ্ট নবী করিম সাল্লাহ ইসলাম চলে এই যে সেরাতে মুস্তাকিম একশো আঠারো আচ্ছা প্রশ্ন বলেন ভর্তি যদি বলেন আচ্ছা বলেন আচ্ছা Thank you. جی، نما تن بازوا پاؤ باٹی جینا کے جی، واسواشا سے آپ بیوی کی مزامات کا خیال بہتر ہے اور شاید یا اسی جیسے اور بزرگوں کی طرف کا جناب رسالت معاف ہی ہو اپنی ہمت کو لگا دینا اپنے بھول اور دادے کی صورت میں مستقرا ہونے سے برا ہے سمار وسوسا ہوئی تھے نار وسوسا ہوئی تھے گینار کمنترا ہوئی تھے مجھے سن میں سہوت جان گروانا بھارو ویر موسیق যে بزرگ ہو تا جان دیکھ لینا جناب ہی ہو صلی اللہ علیہ السلامی ہو سکے نا اپنی ہمت کو لگا دینا اپنے بولنا اور کیا کہ سورت میں مسکرا کرنے سے برا ہے مجھے درانہ کا لینا رہے گا نبی کر انسان اسلامی پر গুরু গাধার জ্ঞানের থেকে নিকৃষ্ট এখন আমি বিশ্বাস করবো আত্মা আত্মাহিয়াত পড়তে হবে কিনা আত্মা আত্মাহিয়াত না পড়বে নামাজ পড়ে কিনা আত্মা নামাজ আসসালাম আলাইকা ইহান্নবী বলবে তখন কি হবে কেন বলবে নামাজ কেন হবে নামাজের মধ্যে রাখেন কোরআনের ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াত প্রত্যেক আয়াতে না প্রত্যেকটি শব্দে নদীটি মজুদ আছে আমি প্রমাণ করবো আমার সব উপায় নাই যদি নবী করিম ইসলামের জ্ঞান ধারণা আইলে মানুষ মুশ্রেক হয়ে যায় গরু গাদা কিনা সহবাসের থেকে নিকৃষ্ট নিকৃষ্ট হয়ে যায় এই জন্য দৌবন্দিরা ওয়াহাবি ওয়াহাবিরা তিনশো ষাট জনালে মক্কা মদিনা পাক ভারতের এদের কাফের ফতুয়া দিয়েছে আপনার বক্তব্য শেষ হয়েছে তিনি আমি বিতর্ক মৌলান নুরুল ইসলাম সাহেবকে বলার জন্য সম্মানিত যারা কিন্তু আমাদের প্রতিপক্ষ জানা রবি না পরবর্তী না প্রতিপক্ষ জনাব রবি সাহেব বৌরঙ্গীকে সাজাবার জন্য সর্বপ্রথমে যে হাদিস তেলাওয়াত করেছেন এই হাদিস তেলাওয়াত ভুল করেছেন হাদিসের শব্দ হল বারিক লানা পি সামিনা ওয়াপি ইয়ামানিনা তিনি করেছেন ইয়ামিনা এই হাদিসের তেলাওয়াত ভুল করেছেন আমাদের প্রতিপক্ষ জনাব জলদি সাহেব দেওবন্দিজনকে ওয়াহাবি সাজাবার জন্য যে হাদিস তেলাওয়াত করেছেন তেলাওয়াত ভুল করেছেন হাদিসের শব্দ হইল কি মজাদিনা কি শাহানিনা ওয়াটি ইয়ামানিনা হাদিসের শব্দ হইল ইয়ামানিনা তিনি করেছেন ইয়ামিনা দ্বিতীয়ত এই হাদিসের দ্বারা দেবন্দিরা কেন্দ্রীয় হাদিস হইল এই হাদিসে তো কোনো দেবন্দির কথা নেই এই হাদিসের নজরের কথা ইতিহাস যারা জানেন তারা তাদের প্রত্যেকেই জানা থাকার কথা নজর আরবের একটা প্রদেশের নাম মহাদেশের কোন এলাকার নাম নয় এবং আরব আরবের নজর প্রদেশের এক ব্যক্তির নাম ছিল মোহাম্মদ বিন হাব নজদি তার একটা দল ছিল সেই দলটাকে ইতিহাসে ওয়াহাবি দল বলা হয় দারুলুম বর্বন মদ্রাসার সাথে আরব দেশের কি সম্পর্ক তাও তিনি বলেননি দেওবন্দি আলমগঞ্জের সাথে এই হাদিসের কি সম্পর্ক তাও তিনি বলেননি এই হাদিতে নজদের কথা বলা হয়েছে আরবের একটা প্রদেশ এবং সেই প্রদেশের একটা দল মোহাম্মদ বিন আব্দুল আহাদ নজদির অনুসারী সেই দল ওয়াহাবি দল এই হাদিতের সাথে দেবন্দীদের কোন সম্পর্ক নেই তিনি তানাহেসরা করে এই হাদিসের ভুল চলাওয়াতের মাধ্যমে দেবন্দীদেরকে ওহাদি সাজাবার দিতা চেষ্টা করেছেন ভিন্ন চেষ্টা করেছেন দুই কথা তিনি পুরাতন মুস্তাকিমের লিখক ইসমাইল বলেছেন আমি পূর্বেও বলছি হজরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহী আঠারোশো একত্রিশ সনে হজরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহী আঠারোশো একত্রিশ সনে পাঞ্জাবের বালাপুটের যুদ্ধে এই যুদ্ধটা ইংরেজ তত্ত্বপাতি শিখ সেনাদের বিরুদ্ধে যেই সৈনিকদের সেনাপতির নাম ছিল রঞ্জিত সিং তার বিরুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে যে স্বাধীনতা জাহাজ হয়েছিল সেই জাহাজের সেনাপতি ছিলেন সৈয়দ আহমদ বেলমুদি বরং ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহী তারা দুজন সেই ঐতিহাসিক বালাপতের যুদ্ধে আঠারোশো একত্রিশ সনে শহীদ হয়ে তুলেছেন আর বহন মাদ্রাসা আঠারোশো ছয়ষট্টি সনে প্রতিষ্ঠা লাভ করেছে ইসমাইল আঠারোশো একত্রিশ সনে শহীদ হয়েছেন আর আঠারোশো পঁয়ষট্টি সনে দেবন মাদ্রাসা মাত্র প্রতিষ্ঠা আচ্ছা এখন আমি বলবো ইসমাইল আচ্ছা আপনি দ্বিতীয় ব্যক্তি করতেই আপনার সময় করছেন আপনি বলতে পারেন না বলবো আচ্ছা, ইলিয়াসের বাবা সাজাবার চেষ্টা করেছিলেন আমি আগেই বলেছি এই ইসমাইল ইলিয়াসের বাবা নন এই ইসমাইল ইলিয়াসের বাবা নাম যে ইসমাইল সিরাত মুস্তাকিম লিখেছেন এই ইসমাইল আঠারোশো একত্রিশ সনে ইন্তেকাল করেছেন আর প্রয়োজন মাদ্রাসা আঠারোশো পঁয়ষট্টি সনে প্রতিষ্ঠা লাভ করেছেন সুতরাং তবলিগীদেরকে কাফির সাজাবার জন্য তিনি এই ইসমাইলকে ইলিয়াসের বাবা আখ্যা দিয়েছেন দেবন্দীদেরকে ওহাবি সাজাবার জন্য এই ইতিহাসকে পরিষ্কার ইতিহাসকে তিনি ধামা কথা দিয়ে এই ইসমাইলকে ইলিয়াসের বাবা আখ্যা দেওয়ার ভিন্ন চেষ্টা করেছেন ঐতিহাসিক এই প্রত্যেকের দিকে আমি সম্মানিত বিচারক মন্ডলী ইতিহাসের সঞ্চারে আপাতত আমার কথা করতে এই প্রসঙ্গে মালানা আকবর আলী হিজবি মন্তব্য করার জন্য হয়েছে ইসমাইল শহীদ সম্পর্কে যিনি উনি যেটা বলেছেন আব্দুল ওয়াহাব নজির আকিদা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজির যে আকিদাত আমরা প্রসঙ্গে চালিয়ে যাবেন ইসমাইল শহীদ সম্পর্কে যেটা আপনি বলতে পড়েছেন এই বইতে উনি বলেছেন যে এই ইসমাইল শহীদের সাথে দেওবন্দিদের কোনো সম্পর্ক নেই হ্যাঁ, এইটা যখন খোলা চলা চল্লিশ চলা এক ঘন্টা আগে যে কথা হয়েছিল اسماعیل اسماعیل اسماعیل نہیں اور میں سب سے بڑے گا سفر سے تھے ناسن جیسا سن جب مندی جی نہ عقیدہ خدا تعالیٰ دیکھ بول سکتا ہے خدا تعالیٰ دیکھ بول سب کا ہے بار বাইরে আসবে এটা একটা আল্লাহ আমি শুধু বাইরে কথা হচ্ছে যে বন্ধুরার আশীর্বাদ আল্লাহ মিথ্যা বলতে পারে আচ্ছা যদি আল্লাহ মিথ্যা বলতে পারে তারে কথাটা প্রযোজ্য করছে বাইরে কথা হচ্ছে না এটা গম্ভীর গম্ভীর ওহাবি এটা হলো আলোচনা চাই গম্ভীর ওহাবি বলে কোনো কিছু গুণাকে বলতে পারে জি বলেন اچھا اللہ منسوخ پہ بار ابھی نکلنے کے لیے اللہ جی مسا پہ یہ آپ خاصے مسلمان نا کیا متحر ہوتی پارت اللہ کا پہرے نبی صلی اللہ علیہ ایک مات مطلب سارا جیسے اللہ متروی صلی اللہ علیہ السلام تم سب اللہ کروا دیں اللہ مستان سارا ہی میں ساتوا جی سارا ہی میں ساتوا اچھا اور گھرا رہنا چاہتے ہیں محمد الحسان دیوبندی محمد الحسان اچھا فضیل احمد صاحب آم فضیل احمد آم بی المسل مسنسی محمد الحسان صاحب اچھا اچھا تھا ٹھیک کیا لو آپ آخر ایک اچھا۔, اچھا چار کرانی جیب کا جائب جگلا چل رہا ہے رسٹی بھوک আল্লাহ তাকাতামিন ব্যক্তি তাকবিরাতুল ইমান মুসানিফ ইসমাইল বেলবি আল্লাহ যখন ইচ্ছা করে যা গেল আল্লাহ যা জিজ্ঞাসা করে দিন করেছে ভূতকে আল্লাহ এই শক্তি দেয় নাই আল্লাহ শক্তি দেয় নাই কিন্তু আল্লাহর শক্তি দেয় আল্লাহ যখন ইচ্ছা তখন জিজ্ঞাসা করে দেখা যাচ্ছে তা জিজ্ঞাসা করে তাহলে বোঝানো যায় আলোচনা আছে এই কি করা কিতাব দুর্গা যদি অস্বীকার করতে পারেন তাহলে বলে পেতে না বলবি তারার কিতাব নয় আপনার সময় পেয়েছে আমি এখন মালানা মৌলিক সাহেবকে তিন মিনিটের মধ্যে বক্তব্য করতে জন্য আমার মতো তারা আমাদের এখন যে আলোচ্য বিষয়ের উপর কথা হচ্ছে সেটা হল দেবন্দিরা ওয়াহাবি এই কথাটার বাইরে তিনি এতক্ষণ জাতিতে বলেছেন দেবন্দিরা ওয়াহাবি বলে এইটা হল আলোচ্য বিষয় এটা তিনি প্রমাণ করেন কে কে কোন কিতাবে কি আপিটা পোষণ করছে আল্লাহর ব্যাপারে কে কোথায় কি লেগেছে এইগুলি আমাদের আলোচ্য বিষয় নেই এইগুলি সম্পর্কে আমরা আলোচনা করতে হইলে নূতনভাবে আলোচ্য বিষয় বাধ্য করে তারপরে এই বিষয়ে আলোচনা করবো আমি শুধু এখন জানতে চাই তিনি মন্দিরদেরকে তিন দশমীদের ভিত্তিতে ওয়াহাবি বললেন দলিল কপি এবং ওয়াহাবি পাতে বলে আমার পক্ষে যেটা দিলে তো পরে বলবো এখন দুটো জবাবটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা ওনার কাছ থেকে জানতে চাচ্ছি দয়া করে উনি যেটা বলছেন যে কোন ভিত্তিতে তাদেরকে আপনি ওয়াহাবি বলছেন দলিলটা দয়া করে এবং ওয়াহাবি পাতে বলে الوادي কোন হাদি ইয়াহুল বকিয়া আব্দুল ওয়াহাবের দিকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আরবের পূর্ণ মুসলমানরা পাঁচশো বারোশো বারো হিজড়িতে রক্তের সুদ বাইছিল সমস্ত নদী ও নিগমের মাজার নদী পাশের মাজার দেখিত সমস্ত নদী ও নিগমের মাজার ভাঙ্গা তিনি করছিল উনি অনুরোধ করতেছেন যে হিসাব আপনি দিতে গেছেন একটু বিশ্রাম করেন আমার একটু সময় দেন আমি কি একটু সময় দিতে পারি হ্যাঁ? আপনারা অনুমতি দেন কি একটু সময় আমি দিতে পারি আমাদের একমাত্র প্রতিপক্ষ একবার আলী গান্ধী সাহেব আর তার দিলেন না আমাকে আমাকে বলা হয়েছিল যদি আপনি বলতে অক্ষম হন সেই ক্ষেত্রে শুধুমাত্র আর একজনকে বলতে দেওয়ার আমাদের একটা অনুমতি আছে এখন এই ক্ষেত্রে যদি আপনি সক্ষম হন তাহলে অন্য কাউকে দেওয়া ঠিক হবে না আর আপনি যদি অক্ষম হন তাহলে অন্য কেউ দেখতে পাবেন না আমি সক্ষম তাহলে আপনি বলেন তাহলে আপনি বলেন বলছি যে اندر کے داموں کی پہلے سے خبر نہیں ہوتی جب بندے اچھے یا برے کر کے ان کا بہت معلوم ہوتا ہے ملرت الحران ملکت الحران سے یہی کتا لکھا اللہ تعالیٰ بندے سے کام کر دے ایجا آگے جاننا যখন বন্দায় কাম করিয়া যায় তখন আল্লাহর এই যা খবর রয়ে তখন জানে বলদাতুল হয়রানের মধ্যে গেছে মৌলবী হুসাইন আলী সাহেব মৌলবী হুসাইন আলী দেবন্দি লেখছেন আমাদের প্রসঙ্গটা এটা ছিল আমাদের প্রসঙ্গ ছিল যে ওয়াহাদি কাকে বলা হয় ওয়াহাদি বলতে আপনি কি বুঝিয়েছেন আচ্ছা আব্দুল ওয়াহাব নজির অনুসারী দ্বারা আদর্শটা দয়া করে বলবেন আব্দুল ওয়াহাব নজির অনুসারী দ্বারা কারা ওয়াহাদি যেমন আমার নামে পাশের দিলে কেন আহমদ রেজা খাই একজন আর এবং উনি তিনি নাম রেজা সেই দিকে জিনিস নির্গত হয়েছে এই নিভাবে আব্দুল ওয়াহাবের অনুসারী যারা তারাই ওয়াহাবি নজদি এই আকিদার কারণে جہاں آدمی بول چکی جوانسین خطام ندیم کے معنی یہ سمجھنا غلط ہے کہ حضور ختم ندی سے یہی غلط ہے کہ حضور علیہ السلام آخری ندی ہے ختم ندیم سب سے یہ متو پوجا سمپورن گون جو نبی کریم صلی اللہ علیہ السلام شیش نہیں তেমনি কত বড় গলত আচ্ছা বলতে ইয়ে মানে হ্যাঁ, আপনারা কথা বলবেন আমার বন্ধ রাখেন আপনারা বলেন আমাকে বন্ধ রাখেন আমাদের বলেন বন্ধ করে দেয় আচ্ছা হুজুর আচ্ছা একটু তার থেকে একটু একটা বিষয় একটু ক্লারিফিকেশন দরকার সেটা হলো এই যে দেহবুদ্ধিগণ ওহাবি রজ্জু সাহেব যে দেহবুদ্ধি ওহাবির কথা বলা হচ্ছে তার অনুসারীরা হল অনুসারীরা হলে ওহাবি আর দেওবন্দির আলেমগন বা দেওবন্দির নেতারি লোকেরা যদি ওহাবি মতাদর্শের অনুসারী হন তাহলে তারা ওহাবি এই প্রশ্নে যে ওহাবিরা যদি হুজুর যেটা বলছেন সেই মতাদর্শের অনুসারী হয়ে থাকে একই মতাদর্শের অনুসারী যদি দেওবন্দির আলেমগন বা অনুসারী হয় তাহলে কথাটার যথার্থতা আসে এই ক্ষেত্রে হুজুর বলছেন যে তারা বলছেন যে হজরত মোহাম্মদ তিনি আল্লাহ নবী হাতমের নবী এই কথাটার বিশ্বাস মহাবিগণ করে নাই দেওবন্দিগণও করে না এই কথাটাই বোধহয় উনি বলার চেষ্টা করছেন আপনি নির্বাচন করে শুনেন যদি উনি ওনার বক্তব্যের মূল সূত্রকে বিচ্ছিন্ন হয়ে যায় সেটার ব্যাপারে আলেমগণ এবং বিচার আছে কিন্তু বিচারক করা দরকার হলে আমি পাঁচজন দশজন দুইজন আলেমকে কন্ট্রোল করা হবে উনি যদি সরে যান আমরা চেষ্টা করবো তাকে ট্রাকে রাখার জন্য যদি সরে যান অল্প ওনার জন্য এটা সময় নষ্ট করা উচিত হয়ে যাবে তাকে আমি মনে হয় ওরা বক্তব্যটা উপস্থাপনের জন্য আপনারা সুযোগ করে দেন আর আপনারা মেহরবানি করে বেরেন না আমাদেরকে উদ্দেশ্য করে তখন বলে দেবেন তাতে ভালো হয় একটি সেটা করলে আমরা বুঝতে পারবো আচ্ছা এখন কি আমাকে সময় দিচ্ছেন আচ্ছা, সময় দুই মিনিট আছে আপনার মাত্র আচ্ছা যদি এই কথাটা ভুল হয়ে থাকে যে রসুল্লাহ সাল্লাহ খাতামাদিনের অর্থে তিনি শেষ নবী নয় যদি এইরূপ অর্থ কেউ করে তাহলে পাপের হবে কিনা আমি জানতাম চাই পরে আমি ভাই বলবো কি দেবন্ধীরা এই আকিদার অন্তর্ভুক্ত কিনা আসেন নদী বাকি দিন লেহাজা حضور صلی اللہ علیہ وسلم کی بات اور بھی لوگ آ جاؤ گے تو ختم ختم ہے نیت میں ہر اپنا آ گا رسول اللہ صلی اللہ علیہ وسلم کی کی چینی پورے چینی کیوں انہوں بھی ہے کا آج بھی لوگ تازے تازے نیلیت اپنا آج بھی ہوگی آج بھی ہوگی لاکھ ہوگی ডাকতে রাখবার কোন উপায় নাই কোন উপায় নাই ডাকতে রাখবার সামরিক কোর্টে সামরিক রাম আছে নেয়া তলব করিয়ে নেয়া তিন ঘন্টা বাহাসের পরে সাতাশ বার কাপের প্রমাণের পরে সারা সামরিক হেরাইছিল আপনারা জানেন নেত্র করাবাসীরা এই কথা অবগত আছেন কিনা আপনার সময় শেষ আচ্ছা আমি এখন আমি মৌলানা নুরুল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি সম্মানিত বিচারক মন্ডলী আমি বারবার বলেছি যে তিনি যেহেতু বলেছেন দেওবন্দির ও হারি এজন্য এই কথাটা প্রমাণ করার জন্য দুইটা জিনিস ভূমিকা স্বরূপ ব্যক্ত করা দরকার একটা একটা হল ও হাবি কাকে বলে এটা তিনি বলেন নাই দ্বিতীয় নম্বর যাদেরকে ওয়াহাবি বলে তাদের সাথে দেওবন্দীদের সামঞ্জস্যতা পায় এই দুই প্রশ্নের জবাব আসলে পরে দেখা যেত দেওবন্দীরা ওয়াহাবি কিনা অথচ দুঃখের বিষয় তিনি দেওবন্দি ওয়াহাবি কাকে বলে তার সংজ্ঞা দেন নাই এবং ওয়াহাবিদের সাথে দেওবন্দীদের সামঞ্জস্য পায় তা বলেন নাই সুতরাং এই আলোচ্য বিষয়ের উপর ওনার আলোচনা চলছে না এবং তিনি কেন ওহাবিদের সংজ্ঞা দিচ্ছেন না আমি সেই প্রসঙ্গে বলতে চাই ফতোয়ায় পানি হানাপি মাঝারে ফতোয়ায় পানি হানাপি মাঝারে নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব এই কিতাবের তৃতীয় খণ্ডের চারশো আঠাশ পৃষ্ঠায় এই খণ্ডের এই কিতাবের ফতোয়ায় স্বামী কিতাবের তৃতীয় খণ্ডের চারশো সাতাইশ এবং আঠাইশ পৃষ্ঠায় ওয়াহাবিদের সংজ্ঞা সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে সেই বিবরণে একাংশে লেখা আছে আন্নহুম হিমুল মুসলিমুন ওয়াহাবিদের সংজ্ঞার এক পর্যায়ে ফতোয়ায় স্বামী তৃতীয় খণ্ডের চারশো আঠাশ পৃষ্ঠায় বলা হয়েছে ওয়াহাবিদের পরিচয়ের এটা একটা যে এরা শুধু নিজেদেরকে মুসলমান মনে করে আর এদের দল তারা বাকি সবাইকে কাদের মনে করে এই সংজ্ঞা অনুপাতে একমাত্র আকবর আলী রুদ্দি সাহেব ওহাবি প্রমাণিত হন এই জন্যই তিনি ওহাবিদের সংজ্ঞা দিচ্ছেন না আপাতত আমাদের আপনাদের আপনাদেরকে ইতিপূর্বে আমাদের আচ্ছা আমি এই সম্মানিত যেভাবে এবং আলোক সবাইকে যেভাবে আওয়াজ করেছেন এটা আমি মনে করি ঠিক না আমরা সবাই অন্তত ধৈর্য ধারণ করবো কথা চিন্তা আপত্তি নেই কিন্তু যদি আপনারা রিয়াক্ট করেন তাহলে এটার বিরুদ্ধে তার সমস্যা সৃষ্টি হতে পারে আমি স্বাধীনভাবে বিরোধ করবো যে মেহরবানি করে আপনারা এতে কোনো উৎসাহে আওয়াজ করবেন না আপনাদের কাছে আমার সবিরে অনুরোধ এই পক্ষের কাছে আপনাদের বক্তব্য শেষ করলে আমরা অন্য প্রসঙ্গে যেতে পারি আমাদের চতুর্থ বিষয় ছিল ওয়াহাদ দেওবন্দিগণ ওয়াহাদি এই ব্যাপারে আমরা উভয় পক্ষের বক্তব্য শুনলাম এখন আমরা পঞ্চম বিষয় যেটা নগদ এটা পরে এখন আমরা ওই পঞ্চম বিষয় যেটা নবীজি গায়ক জানেন তিনি সর্বত্র হাজির ও নাজির অস্বীকার করা কুপুরী এর সপক্ষে বক্তব্য রাখার জন্য আমি মৌলানা আকবর আলী রিজভি সাহেবকে অনুরোধ জানাচ্ছি আপনার সময় বারো মিনিট প্রথম দশ মিনিট তারপর আমরা দুই মিনিট নবীজি গায়ক জানেন তিনি সর্বত্র হাজির ও নাজির অস্বীকার করা কুফুরি জি আমি আরম্ভ করছি এখন আমার এই ক্ষেত্রে দুইটি কথা কথা না দুইটি আয়াত প্রথম কোরআনের প্রথমে মিনুনা বিল গায়রে ফাইতে মোনাস্তলা ইমাম রাখতে হবে গায়েব গায়েব মানে ও দৃশ্য কেমন অদৃশ্য যাহা দেখা যায় না চোখে ধরা যায় না হাতে অনুভব করা যায় না অন্তরে এই ধরনের গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং নামাজ পড়তে হবে তো আগে ইমান পরে নামাজ মধ্যখানে অসত্য এটা আছে মাসুফ মাসবিলে মুবাইরাত বিশ্বাস ইমান এবং নমাজ এক জাত না এক জিনিস না উল্লেখ এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি এই কয়েক মিনিটে দেওয়া সম্ভব না একটি আয়াতে করিমা করতেছি আল্লাহ বলেন সেই গায়েদের খবর দেওয়ালা নাবিউন শব্দের অর্থ গায়েদের খবর দেওয়ালা শব্দের অর্থ গায়েদের খবর দেওয়ালা লিখে রাখেন আল্লাহ পাক বলেন এই গায়েবের খবর দেন বলা যদি তিনি গায়েব নাই জানবেন গায়েবের খবর তিনি কেমনে দিবেন আমরা কি করে গায়েবের প্রতি ইমান আনব তিনি যদি গায়েবের খবর নিয়ে নাই আসবেন আজকাল মাতা সাহিদা মুবাসেরা তোমাকে আমি পাঠাইয়াছি হাজির ও নাজির বলে আসারা সৃষ্টির জন্য নবী করিম সাল্লাহ তিনি গাইবের খবর দেখা এবং সমস্ত সৃষ্টির জন্য সাত আসমান সাত জমিন সমস্ত সৃষ্টির জন্য তিনি সর্বক্ষণ হাজির ও নাজির আল্লাহ পাক তিনিকে ক্ষমতা প্রদান করিয়াছেন আচ্ছা তফসিরে রুহুল বয়ানা এই মর্মে করলে নবী করিম সাল্লাম হাজুর নাজির যাহারা সন্দেহ করবে তাদের ইমান বরবাদ অতটা কিতাব দেওয়া যে কিতাব তাই তো অন্য নিবে তাইকে আমার সাথে যথাযথি করতো আমি আমার বক্তব্য শেষ করলাম এই যারা কয় নবী সাল্লাম আল্লাহর প্রদত্তে আল্লাহ প্রদত্ত জানে তিনি গায়েব জানে না আল্লাহর শক্তি আল্লাহ দান করতেন হাজির নাজিরের তবু তিনি হাজির নাজির না আমি তাদের মুসলমান বলতে পারি না আমি না এই বিশ্ব জগতের ইমানদার আলেম কেউ মুসলমান বলতে পারবে না তারপরে মৌলানা নুরুল ইসলাম সাহেবকে এই প্রসঙ্গ বলার জন্য অনুরোধ সম্মানিত বিচারকমগুলি প্রথম কথা পাঁচ নম্বর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের রসুল করিম সাল্লাম গায়েব জানেন এবং তিনি হাজির নাজির এই কথাটা তিনি যেভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন তার শেষের দিকে বলেছেন যে আল্লাহ প্রদত্ত গায়েব জানেন এইটা আলোচ্য বিষয় নয় আল্লাহ প্রদত্ত গায়েব কে জানে কে জানে না এটা আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় নবী করিম সাল্লাহ সাল্লাম গায়ক জানেন আল্লাহ প্রদত্ত গায়ক শুধু নবী জানবেন আমাদের নবী কি জানবেন কেন আল্লাহ প্রদত্ত গায়ক আল্লাহ যাকে প্রদান করেন তিনি জানেন সুতরাং ওইখানে আমাদের নবীজির কোনো বৈশিষ্ট্য নাই এই জন্য আমি আমার অপ্রাসঙ্গিকতার জলে কিছু বলা দরকার মনে করি না আমি শুধু সম্মানিত বিচারক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আলোচনা আলোচ্য বিষয়ের ভিতরে হোক তারপরে আমি আমার কথা বলব এবং বারবার আমি অনুরোধ করে বলব যে আলোচ্য বিষয়ের বাইরে গেলে আপনাদেরও মূল্যবান সময় নষ্ট হয় এবং আমাদেরও নষ্ট হয় তাহলে আমি দুই পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়বস্তু যেভাবে উপস্থাপিত হয়েছে তার ভিতরে থেকেই বক্তব্য উপস্থাপন করলে এটার ফয়সালায় সহায়ক হবে তবু অনেক সময় কোন ক্ষেত্রে বিশেষে এটা যদি একটা সার্বিক অর্থ গ্রহণ না করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করা যেতে পারে তবে সেই ব্যাখ্যা যদি মূল বিবেচ্য বিষয়কে নেগলেক্ট করে সেখানে না যাওয়াটা দুই পক্ষের জন্যই আমি মনে করি বাধ্যতামূলক এখানে যে প্রথম যে মারা হিজরিক সাহেব বলেছেন যে একটা আয়াতকে অনুসরণ করে যে আল্লাহ প্রদত্ত গায়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানেন আমাদের বিচার বিষয়বস্তু হল সেন্স কন্টেন্ট যে হজরত মোহাম্মদ নিজেই আল্লাহ সর্বসর্বা এতে কোনো সন্দেহ নেই আল্লাহ যাকে তিনি তিনি ক্ষমতাবান হবেন তাতেও সন্দেহ নেই কিন্তু হজরত মোহাম্মদ মহান নদী সর্বশ্রেষ্ঠ নদী সর্বশেষ নদী এবং ইসলামের অনুসারীদের কাছে সবচেয়ে বড় আদর্শ এই আদর্শবান নদী নিজেই এই ক্ষমতায় ক্ষমতা দান এই কথাটাই এখানে প্রমাণ দরকার এই ব্যাপারে আমার মনে হয় আমি আজ বিশেষ করে নির্দেশটা প্রয়োগ করবো যে উনি যে আল্লাহ সর্বত্র হাজির এবং নাজির এ কথাটার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নাই যেহেতু আল্লাহ এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার হুকুমে চালাইতেছে এবং এতে কোনো সন্দেহ নাই চন্দ্র সূর্য আকাশ বাতাস সব আল্লাহ দ্বারা নির্দেশিত এখন হজরত মোহাম্মদ সাহেব তিনি সর্বত্র বিরাজমান অর্থাৎ আজকের বাহাতেও তিনি বিরাজমান আছেন বা তিনি সর্বোচ্চ বিরাজমান আছেন এই জন্যে তোমার হাতে আলোকে বক্তব্য রাখার জন্য আমি দ্রুতভাবে এই বিষয় প্রয়োগ করব আলহামদুলিল্লাহ তিনি সর্বত্রে যদি হাজির নাজির থাকেন তাহলে আজকের এই মাহিলে নুরুল ইসলাম সাহেবের কথায় এবং এই মাহফিলে আছেন তাহলে সারা পৃথিবী মিডিয়াকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইহানিতে বিভিন্ন জায়গায় থাকবেন যেমন করে যদি নবী করিম সাল্লাহ ইসলাম নাজির হন আল্লাহ হাজির নাজির আল্লাহ সমসাময়িক হয়ে যায় এমন আমি বলবো যে এইখানে আমরা সবাই হাজির নাজির আল্লাহ হাজির নাজির সবাইকে আল্লাহ সমসাময়িক হয়ে যাবো نبی کریم صلی اللہ علیہ وسلم نبی کریم صلی اللہ علیہ وسلم دنیا مجھے آلسٹ دنیا چوری نفنا چیزیں دن سب ہے জন্য একটা নৌকের ہے لوگ যদি ও নিজের জন্য এই প্রকাণ্ড প্রাচ্ছিত্যতমক দুনিয়া একটা নৌকের সমান হইল নদী পাক সাল্লাহ ইসলামের জন্য কি কোথায় তিনি না থাকতে পারেন আল্লাহ জল্লাহ এই ক্ষমতা নবী করিম সাল্লাহ ইসলামকে দান করছেন প্রত্যেক ইমানদারের জানের চাইতে অধিক নিকটে আল্লাহ পাখি সবারই ক্ষমতা নবী করিম সাল্লাহের সাল্লামকে দান করছেন মানতে হবে না হয় ইমানের মধ্যে ত্রুটি আসবে ইমানের মধ্যে যদি ত্রুটি থাকবে নামাজ রোজা করিয়েও জাহান্নামে যাইতে হবে নামাজ রোজার লড়াই যদি ইমান নাই বলেন আমরা কথা শুনবো হ্যাঁ আপনার কথা শেষ হলে বলেন গাইতে গাইতে আমি শুনবো আবার হ্যাঁ। তো ইমান তিনি গায়ব জানেন নবী করিম সাল্লাহ আলহাম আলম আলমে মা কানা মা ইয়াকুন আল্লাহ জল্লাহ আনহু যাহা সৃষ্টি করিয়েছেন এবং করবেন সৃষ্টির পূর্বে থেকে শেষ পর্যন্ত সর্ববিষয়ের জ্ঞান নবী করিম সাল্লামকে আল্লাহ দান করিয়াছেন এই ইমান রাখতে হবে কোরআনের প্রথম আয়ত্তি বলছিলাম মিনুন ভাইয়ের তারপরে নামাজ গায়েবের প্রতি ইমান রাখতে হবে ইমান কি ইমান কি ইমান কি বন্ধুদার আমার সংশোধনের জন্য আমার ভালাইয়ের জন্য আমার সরকার পরিষ্কারের জন্য আমি অনুরোধ করবো ইমানের ব্যাখ্যাটা দেন ইমান কি নামাজ ইমান না রোজা হত্যাকাত ইমান না আল্লাহ ইমান না কোরআন ইমান না ইমান কি আল্লাহ ইমান হইলে হিন্দু খ্রিস্টান বৈদ্য সবাই মমিন হবে কোরআন ইমান হইলে গিরিশচন্দ্র সেও মমিন হইবে রাজুদা করলেই যদি ইমানদারি হয় তাহলে ইহুদিরাও মানেন পঞ্চাশ রক্ত নামাজ পড়ে ইমানের পরিচয় কি আর ইমান চেয়ে গেছে ইমান চেয়ে গেছে সেই ইমানই নামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম এখন এত কোরআন সাহসের ক্ষেত্রে দেয়া তার মর্মাদি উদ্ঘাটন করা অল্প সময়ের ভিতরে ইহাটি সম্ভব যার যদি আল্লাহ পাত্র এখন আমার বক্তব্য শেষ করলাম যে আপনি বলেন যে শেষে বলেন সম্মানিত বিচারক মন্ডলী আল্লাহ ফকরাবুল আলমিন তার পবিত্র কালামের সুরায় হাসর পবিত্র কালামের সুরায় হাসর এর শেষের দিকে এক আয়াতে বলেন আল্লাহ একমাত্র মাহবুব যিনি ছাড়া আর কোন মাহবুব নাই তিনি আলিমুল গায়ব এবং তোমরা যা জানো তাও তিনি জানেন